জাবির ইবন আবদুল্লাহ রাজিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি নাবী সাল্লাহ আলাই সাল্লামকে বলতে শুনেছি আমার নিকট হতে কিছুদিনের জন্য ওয়াহি বন্ধ হয়ে গেল আমি পথ চলছিলাম এরই মধ্যে আকাশ হতে একটি আওয়াজ শুনতে পেলাম তখন আমি আকাশের দিকে দৃষ্টি তুললাম হঠাৎ দেখতে পেলাম হেরা পাহাড়ের গুহায় আমার নিকট যে ফেরস্তা এসেছিলেন তিনি আকাশ ও জমিনের মাঝখানে একটি কুর্সির উপর বসে আছেন আমি তাতে ভীত হয়ে গেলাম এমনকি মাটিতে পড়ে যাবার উপক্রম হলাম অতপর আমি আমার পরিজনের নিকট এলাম এবং বললাম আমাকে কম্বল দিয়ে আবৃত করো আমাকে কম্বল দিয়ে আবৃত করো তখন মহান আল্লাহ এ আয়াত অবতীর্ণ করেন অর্থাৎ উঠো সতর্ক বাণী প্রচার করো হতে অপবিত্রতা হতে দূরে থাকো সুরাল মুদাসির আয়াত নম্বর এক থেকে পাঁচ